দিন শিশি ওই সূর্য মামা যায় যখন ডুবে ডুবে আধার কালো আশ ঘিরে রূপালি ছদাহাস দিন শিশি ওই সূর্য মামা যায় যখন ডুবে ডুবে আধার কালো আশ ঘিরে রূপালি ছদাহাস শিশির ঝরে সবুজ ঘাসে শাপলা ফোটে বিলের জলে শিশির ঝরে সবুজ ঘাসে শাপলা ফোটে বিলের জলে আহা কি মুগ্ধ পরিবেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ সেই তো আমাদের সোনার বাংলাদেশ সবুজ সবুজ বন বনানি ঈদ পরিপাটি রঙিন ফুলের মিষ্টি হাসি নেই যে মনটা কারি সবুজ সবুজ বন বনানি ঈদ পরিপাটি রঙিন ফুলের মিষ্টি হাসি নেই যে মনটা কারি ফল ফলাদি ফুলের গান মঠ বড় পাকা ধান ফল ফলাদি ফুলের ঘ্রাণ মাঠ বরা ওই পাকা ধান আহা কি দেখতে দারুণ বেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ সেই তো আমাদের সোনার বাংলাদেশ দিন শেষে ওই সূর্যি মামা যায় যখন ডুবে আধার কালো আশ ঘিরে রূপালে চাঁদ হাসি দিন শেষে ওই সূর্যি মামা যায় যখন ডুবে আধার কালো আশ ঘিরে রূপালে চাদহাসি শিশির ঝরে সবুজ ঘাসে শাপলা ফোটে বিলের জলে শিশির ঝরে সবুজ ঘাসে শাপলা ফোটে বিলের জলে আহা কি মুগ্ধ পরিবেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ বসন্তে ওই কুকিল ডাকে কুহু তানে একে বেকে ঢেউ তুলে যায় ভরা নদীর জলে বসন্তে ওই কুকিল ডাকে কুহু কুহু তানে একে বেকে ঢেউ তুলে যায় ভরা নদীর জলে রুচ বিহানে পাখি গায় মাল্লা মাঝে পালুড়ায় রুজ বিহানে পাখি গায় মাল্লা মাঝে পালুড়ায় আহ কি লাগ দারুণ বেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ সেই তো আমাদের সোনার বাংলাদেশ দিন শেষে ওই সূর্যি মামা যায় যখন ডুবে আধার কালো আশি ঘিরে রূপালি চাঁদ হাসি দিন শেষে ওই সূর্যি মামা যায় যখন ডুবে আধার কালো আশি ঘিরে রূপালি চাঁদ শিশির ঝরে সবুজ ঘাসে চাপল ফোটে বিলের জলে শিশির ঝরে সবুজ ঘাসে চাপল ফোটে বিলের জলে আহা কি মুগ্ধ পরিবেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ এই তো আমাদের সোনার বাংলাদেশ সেই তো আমাদের সোনার বাংলাদেশ সেই তো আমাদের সোনার বাংলাদেশ